সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লামের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে শাম দেশের নিকটবর্তী হুরান নামক অঞ্চলে একটি সম্প্রদায় বসবাস করত এই হুরানবাসীরা মহান আল্লাহতালাকে ছেড়ে বিভিন্ন মূর্তি এবং দেবদেবীর পূজা করত হুরানবাসীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহতালা আয়ুব আলাহিউসাল্লামকে নবী হিসেবে নির্বাচন করেছিলেন এবং হুরান অঞ্চলের মানুষদেরকে তাওহিদের পথে আহ্বান করার জন্য আয়ুব আলাহিউসাল্লামকে সেখানে পাঠিয়েছিলেন আয়ুব আলাহিউসাল্লাম অত্যন্ত সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন মহান আল্লাহতালা তাকে অসাধারণ শারীরিক শক্তি দান করেছিলেন আয়ুব আলাহিউসাল্লামের বারোটি পুত্র সন্তান ছিল তারা সবাই তাওহিদের উপর অটল ছিলেন আয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী রহিমা ছিলেন নবী ইউসুফ আলাহিউসাল্লামের বংশধর রহিমার জীবন ছিল আনুগত্য এবং পবিত্রতায় পরিপূর্ণ আয়ুব আলাহিউসাল্লামের সকল দুঃখ কষ্টের সময় রহিমা অটল ছিলেন এবং পূর্ণ আনুগত্যের সাথে আয়ুব আলাহিউসাল্লামের সঙ্গেই ছিলেন মহান আল্লাহ তালা আয়ুব আলাহিউসাল্লামকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন হুরানের বসনিয়া অঞ্চলে আয়ুব আলাহিউসাল্লামের অনেক জমিজমা ছিল এছাড়াও ছিল অগণিত উট গরু ঘোড়া গাধা এবং ছাগল আয়ুব আলাহিউয়াসাল্লামের বাড়িটি ছিল অনেক মানুষের জন্য আশ্রয়স্থল সেখানে তার অসংখ্য চাকর বাকর এবং কর্মচারীরা বসবাস করত একদিন নবী আয়ুব আলাহিউয়াসাল্লামের বাড়ির প্রশস্ত আঙিনায় দুইজন কর্মচারী নিজেদের মধ্যে আলোচনা করছিলেন একজন কর্মচারী আনন্দিত কণ্ঠে বললেন এই বাড়িতে কাজ করতে পেরে আমি খুবই খুশি আমাদের মালিক আয়ুব আলাহিউয়াসাল্লাম আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান এবং স্নেহ করেন প্রতি মাসে সঠিক সময়ে তিনি আমাদের পারিশ্রমিক দিয়ে দেন তিনি আমাদের যে পরিমাণ পারিশ্রমিক দেন তাতে আমি আয়ুব আলহিউসাল্লামের প্রতি কৃতজ্ঞ অন্য কর্মচারী বললেন আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে আয়ুব আলাহিউসাল্লাম চিকিৎসার ব্যবস্থা করেন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তিনি নিজে যা আহার করেন আমাদেরকেও সেই খাবার আহার করতে দেন এমন সময়ে একজন নারী কর্মচারী রুটি ভর্তি ঝুরি নিয়ে তাদের অতিক্রম করছিলেন তিনি বললেন তোমরা কি আমাদের মালিক আয়ুব আলাহিউসাল্লাম সম্পর্কে আলোচনা করছিলে এরপর সেই নারী কর্মচারী বললেন মহান আল্লাহ তালা আমাদের মালিক আয়ুব আলাহিউসাল্লামকে আরও অধিক পরিমাণে বরকত দান করুন গত বছর আমার পরিবার খুবই সামান্য পরিমাণে ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছিল তখন আয়ুব আলাহিউসাল্লাম অতিরিক্ত গম দিয়ে আমার পরিবারকে সাহায্য করেছিলেন আরও একজন কর্মচারী সেই আলোচনায় যোগ দিয়েছিল তিনি বললেন আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ তিনি আমাদের খুবই স্নেহ করেন এবং সর্বদা আমাদের খোঁজ খবর রাখেন আয়ুব আলাহিউসাল্লামের দয়া এবং উদারতা শুধুমাত্র তার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সমগ্র হুরান অঞ্চলের মানুষকে তিনি সাহায্য করতেন এই দানশীলতা এবং উদারতার কারণে তিনি হুরান অঞ্চলে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন প্রতি বছর ফসল তোলার সময় আয়ুব আলাহিউসাল্লাম তার ফসলের বেশিরভাগ অংশ গরিব এতিম এবং অসহায় মানুষদের মধ্যে দান করে দিতেন কুরআনের একটি ছোট্ট বাজারে একজন বয়স্ক ব্যক্তি তার বন্ধুর সঙ্গে আয়ুব আলাহিসাল্লামের দানশীলতা নিয়ে আলোচনা করছিলেন তিনি আবেগজড়িত কণ্ঠে বললেন আয়ুব আলাহিউসাল্লামের সাহায্য না পেলে আমার পরিবারের কি হতো আমি জানি না কয়েক মাস আগে চাকরি হারানোর পর আমার সন্তানদের খাবার খাওয়ানোর মতো সামর্থ্য আমার ছিল না সেই কঠিন সময়ে আয়ুব আলাহিউসাল্লাম আমাকে খাবার দিয়ে সাহায্য করেছিলেন এবং তিনি এখনও আমার পরিবারকে সাহায্য করেন সেই বৃদ্ধের বন্ধু উত্তর দিলেন আমি একবার প্রচণ্ড বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি সাহায্যের আশায় আয়ুব আলাহিউসাল্লামের বাড়িতে গিয়েছিলাম তিনি আমাকে সম্মানিত মেহমানের মতো আপ্যায়ন করেছিলেন আমাকে খাবার থাকার ব্যবস্থা এবং আমার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই দান করেছিলেন বাজারের অন্য প্রান্তে একজন বিধবা মহিলা কয়েকজন অন্য মহিলার সঙ্গে আলোচনা করছিলেন তিনি বললেন গত সপ্তাহে আমার সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসা করানোর মতো অর্থ আমার কাছে ছিল না কিন্তু যখন আমি আয়ুব আলাহিউসাল্লামের কাছে সাহায্য চাইলাম তিনি সঙ্গে সঙ্গে একজন ডাক্তারকে পাঠিয়ে দিলেন এবং চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন উপস্থিত মহিলারা শ্রদ্ধা সহকারে বিধবা মহিলার কথা শুনছিলেন তারা সবাই একমত হলেন যে নবী আয়ুব আলাহিউসাল্লামের উপস্থিতি হুরানের সমস্ত মানুষের জন্য মহান আল্লাহ তালার বিশেষ রহমত স্বরূপ একদিন নবী আয়ুব আলাহিউসাল্লাম তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন আয়ুব আলাহিউসাল্লামের এক পুত্র বললেন হে সম্মানিত পিতা আপনি আমাদের সম্পদের বেশিরভাগ অংশ দান করে দেন এর ফলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব তখন নবী আয়ুব আলাহিউসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন হে আমার পুত্র এই দুনিয়ার সমস্ত সম্পদ মহান আল্লাহতালার পক্ষ থেকে আমানত যখন আমরা সেই সম্পদ দান করি তখন মহান আল্লাহ তালা সেই সম্পদ আরও বৃদ্ধি করে দেন এবং সেই সম্পদে বরকত দান করেন আয়ুব আলাহিউসাল্লামের এই কথায় রহিমা সম্মতি জ্ঞাপন করে বললেন হে আমার পুত্র তোমাদের পিতা সঠিক বলেছেন সম্পদ সুখ শান্তি এই সমস্ত কিছুই মহান আল্লাহতালার পক্ষ থেকে আসে জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ তালার আনুগত্য করতে হবে তৎকালীন সময়ে হুরান ছিল একটি উর্বর অঞ্চল সেখানে বিশাল সমতল ভূমি এবং ফসলের ক্ষেত ছিল এই অঞ্চলের মানুষেরা সাধারণ জীবনযাপন করতেন তবে এই অঞ্চলে খরা এবং পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়া ছিল খুবই সাধারণ একটি ব্যাপার আয়ুব আলাহিউসাল্লাম এই অঞ্চলের মানুষের যে কোনো বিপদে সাহায্য করতেন প্রতিদিন আয়ুব আলাহিউসাল্লামের বাড়িতে প্রচুর পরিমাণে মানুষের জমায়েত হতো তারা আয়ুব আলাহিউসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন আয়ুব আলাইহিউসাল্লামের কর্মচারীরা পশুপালনে ব্যস্ত থাকত জমিতে কাজ করা কৃষকেরা ফসলের সংবাদ নিয়ে আসত শত ব্যস্ততার পরেও আয়ুব আলাইহুয়াসাল্লাম মহান আল্লাহ তালার ইবাহতে কখনো গাফিলতি করেন নাই এবং তিনি মহান আল্লাহ তালার এই নিয়ামতের জন্য সব সময় সুক্রিয়া আদায় করতেন নবী আয়ুব আলাইহুয়াসাল্লাম ছিলেন হুরান অঞ্চলের সমস্ত মানুষের জন্য আদর্শ একজন ব্যক্তি তার কাছে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকারী হন নাই বরং এই সম্পদ তাকে মহান আল্লাহতালার কাছে আরও অধিক পরিমাণে বিনয়ী করেছিল এবং গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে উদ্বুদ্ধ করেছিল মূল কাহিনী শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি এই কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করতে ভুলবেন না চলুন শুরু করা যাক অভিশপ্ত ইবলিশ আয়ুব সালামকে পথভ্রষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল সে বারবার আয়ুব সালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল বারবার ব্যর্থ হবার কারণে অভিশপ্ত শয়তান প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল শয়তান এবার মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বলল হে মহান আল্লাহ তালা আপনার বান্দা আয়ুব আলাহিউসাল্লামকে পথভ্রষ্ট করার সমস্ত চেষ্টাই আমি করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হতে পারছি না তখন মহান আল্লাহ তালা শয়তানকে উদ্দেশ্য করে বললেন তুমি কি কারণে আমার বান্দা আয়ুবকে পথভ্রষ্ট করতে পারছ না শয়তান উত্তর দিল হে আমার রব আমি কিভাবে সফল হব আপনি আয়ুব আলাহিউসাল্লামকে জমি ফসল অসংখ্য পশুসহ বিপুল নিয়ামত দান করেছেন আপনি কখনোই আয়ুব আলাহিউসাল্লামের উপর বিপদ চাপিয়ে দেন নাই আমি আয়ুব আলাহিউসাল্লামকে সম্পদের প্রতি মোহগ্রস্ত করার চেষ্টা করেছিলাম যাতে আয়ুব আলাহিউসাল্লাম লোভী এবং অকৃতজ্ঞ হয়ে যায় কিন্তু যখনই আমি তাকে ওয়াসওয়াসা দিলাম সে বলল অভিশপ্ত শয়তান থেকে আমি আমার রবের আশ্রয় চাই সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ তালার যিনি অফুরন্ত নিয়ামত দান করেন এরপর শয়তান দুঃখভরা কণ্ঠে বলল হে আমার রব আপনি আয়ুব আলাহিউসাল্লামকে নেক সন্তান দান করেছেন আয়ুব আলাহিউসাল্লামের বারোটি পুত্র তাদের পিতামাতার অনুগত আমি আয়ুব আলাহিউসাল্লামের সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিলাম আমি তাদের ওয়াসওয়াসা দিয়ে বলেছিলাম তোমরা তোমাদের পিতার বিরুদ্ধে বিদ্রোহ করো নিজেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি করো এবং তোমাদের সম্পদ বুঝে নাও আমার এই চেষ্টার ফলাফল হলো এই তারা পরস্পরের মধ্যে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেল এবং পিতামাতাকে আরও বেশি পরিমাণে মান্য করতে লাগল এরপর শয়তান আরও বিদ্বেষপূর্ণ কণ্ঠে বলল আয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী রহিমা একজন ধৈর্যশীল এবং পবিত্র মহিলা যখনই আমি রহিমার মনে ক্লান্তি ও সন্দেহের সৃষ্টি করেছি তখনই সে বলতো আমি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ তালার কাছে আশ্রয় চাই তখন সে আরও বেশি পরিমাণে আপনার ইবাদত করত এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করত শয়তান এবার মহান আল্লাহ তালাকে বলল হে আমার রব আপনি আয়ুব আলাহিউসাল্লামের সমস্ত সম্পদ ফিরিয়ে নিন তবেই আমি আয়ুব আলাহিউসাল্লামকে পথভ্রষ্ট করতে সক্ষম হব তখন মহান আল্লাহতালা বললেন হে অভিশপ্ত শয়তান আমার বান্দা আয়ুবের উপর যতই মুসিবত আসুক না কেন সে কখনোই পথভ্রষ্ট হবে না আমার বান্দার উপর যত বেশি পরিমাণে মুসিবত আসবে সে ততই আমার আশ্রয় প্রার্থনা করবে কিন্তু আমি আমার বান্দা আয়ুবের উপর মুসিবত চাপিয়ে দেব যাতে আয়ুব মানবজাতির জন্য উদাহরণ হতে পারে এরপর মহান আল্লাহ আয়ুব সালামের সমস্ত নিয়ামত ফিরিয়ে নিতে শুরু করলেন একদিন একজন কর্মচারী এসে সংবাদ দিল হে আয়ুব আলাহিউসাল্লাম আপনার সমস্ত উট অজানা কোনো কারণে মারা গিয়েছে আয়ুব আলাহিউসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন এই সমস্ত উট মহান আল্লাহ তালার নেয়ামত ছিল আমার রবের ইচ্ছা অনুসারে উনি তা নিয়ে গেছেন আমি আমার রবের উপর সন্তুষ্ট পরের দিন আবারও সংবাদ আসলো আয়ুব আলাইহুয়াসাল্লামের সমস্ত গরু ছাগল ঘোড়া মারা গিয়েছে এই সংবাদেও আয়ুব আলাইহুয়াসাল্লাম শান্ত ছিলেন তিনি বললেন আমি আমার রবের কাছে আশ্রয় চাই পরের দিন আবারও সংবাদ আসলো আয়ুব আলাহিউসাল্লামের সমস্ত ফসল পোকার আক্রমণে ধ্বংস হয়ে গেছে আয়ুব আলাহিউসাল্লাম তখনও শান্ত ছিলেন তিনি বললেন আমি আমার রবের কাছে আশ্রয় চাই এইভাবে ধীরে ধীরে আয়ুব আলাহিউসাল্লামের সমস্ত ফসল পশু ধন সম্পদ ধ্বংস হয়ে গেল নবী আয়ুব আলাহিউসাল্লামের সেই বিশাল বাড়িটি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না আয়ুব আলাহিউসাল্লামের ফসলের ক্ষেতগুলি ফাঁকা পড়েছিল এক সময়ের সবুজ এবং উর্বর বাগানগুলি সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেল যে প্রান্তরে হাজার হাজার পশু ছিল সেই মাঠগুলি এখন নীরব এবং নিস্তব্ধ আয়ুব আলাহিউসাল্লাম কঠিন পরীক্ষায় পতিত হলেন আয়ুব আলাহিউসাল্লাম তার কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য জমি বিক্রি করতে বাধ্য হলেন একসময় যে কর্মচারীরা আনন্দময় পরিবেশে কাজ করত সেই কর্মচারীরাও একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হল এক বিষাদময় বিকালে আয়ুব আলাহিউসাল্লাম তার সমস্ত কর্মচারীদের একত্রিত করে বললেন আমি তোমাদের আহ্বান করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এরপর আয়ুব আলাহিউসাল্লাম শান্ত কণ্ঠে বললেন মহান আল্লাহ তালা তোমাদের রহম করুন আমি এখন আর তোমাদের পারিশ্রমিক দিতে সক্ষম নই জীবিকা নির্বাহের জন্য তোমরা নতুন কোনো কাজ খুঁজে নাও আয়ুব আলাহিউসাল্লামের কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারা ভেবেই পাচ্ছিল না সমস্ত কিছু এত দ্রুত কিভাবে বদলে যেতে পারে একজন কর্মচারী কান্নাজড়িত কণ্ঠে বললেন হে আয়ুব আলাহিউসাল্লাম যখন আপনার সামর্থ্য ছিল তখন আপনি আমাদের দরকারের চেয়েও আমাদের অনেক বেশি দিয়েছেন মহান আল্লাহতালা নিশ্চয়ই আপনাকে পরীক্ষা করছেন মহান আল্লাহতালা নিশ্চয়ই আপনার সমস্ত বিপদ কাটিয়ে দেবেন সেখানে উপস্থিত সবাই একসঙ্গে বললেন আমিন সেই রাতে চাঁদের আলোয় আয়ুব আলাহিউসাল্লামের কয়েকজন কর্মচারী আয়ুব আলাহিউসাল্লামের ছোট্ট কুটিরের পাশে জড়ো হয়েছিল সেই ছোট্ট কুটিরে আয়ুব আলাহিউসাল্লাম এবং তার পরিবার বসবাস করতে শুরু করেছিলেন কর্মচারীদের মধ্যে একজন কান্নাজড়িত কণ্ঠে বলল একবার আমার সন্তান খুবই অসুস্থ হয়ে পড়েছিল আমার সন্তানকে চিকিৎসা করানোর মতো অর্থ আমার ছিল না তখন আয়ুব আলাহিউসাল্লাম আমাকে সাহায্য করেছিলেন অন্য আরেকজন কর্মচারী বললেন তিনি কতই না ভালো মানুষ ছিলেন কখনোই আমাদের অভুক্ত রাখেন নাই তিনি নিজে যা আহার করতেন আমাদেরকেও তাই আহার করতে দিতেন এমনকি ওনার সমস্ত ফসল পোকার আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল তখনও জমি বিক্রি করে তিনি আমাদের পারিশ্রমিক দিয়েছেন হে আমাদের রব আপনি আয়ুব আলাহিউসাল্লামকে রহম করুন অন্য একজন শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে বললেন জীবিকা নির্বাহের জন্য আমাদের অন্য কোথাও কাজ খুঁজে নিতেই হবে আমরা যে আয়ুব আলাহিউসাল্লামকে সাহায্য করব সেই সামর্থ্য আমাদের নাই সেই শ্রমিকের কথায় সবাই সম্মত হল তারা বলল আমরা সব সময় আয়ুব আলাহিউসাল্লামের জন্য দোয়া করব মহান আল্লাহ তালা যেন তাকে রহম করেন যেই সমস্ত আত্মীয় স্বজনরা নিয়মিত আয়ুব আলাহিউসাল্লামের বাড়িতে যাতায়াত করত তারাও এই বিপদের দিনে আয়ুব আলাহিউসাল্লামকে পরিত্যাগ করেছিল মনে হচ্ছিল যেন এই দুনিয়াতে আয়ুব আলাহিউসাল্লামের কোনো আত্মীয় স্বজন অবশিষ্ট নাই এই বিপদের দিনে আয়ুব আলাহিউসাল্লামের সঙ্গে শুধুমাত্র রহিমাই ছিলেন একদিন একজন আত্মীয় বিদায় নিতে আসলেন সেই আত্মীয় বললেন হে আয়ুব তোমার দুর্ভাগ্যের জন্য আমি কষ্ট পাচ্ছি আমাকে ক্ষমা করো আমি তোমাকে সাহায্য করতে পারব না আয়ুব আলাহিউসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি সাহায্য চাই না আমি কেবলমাত্র আমার রবের কাছে আশ্রয় চাই সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি এই ব্যাপারে বিন্দুমাত্র অভিযোগ করেন নাই তিনি বলতেন আমার যত সম্পদ ছিল তা সবই মহান আল্লাহতালার আমানত মহান আল্লাহ তালা তার আমানত ফিরিয়ে নিয়েছেন এতে দুঃখ পাওয়ার কিছুই নেই এক রাতে আয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী রহিমা বললেন আপনি কিভাবে এত ধৈর্য ধারণ করেন আয়ুব আলাহিউসাল্লাম শান্ত কণ্ঠে বললেন হে রহিমা এই বিশ্বজগতের সমস্ত কিছুর একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ তালা আমি কিছুদিনের জন্য এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলাম মাত্র এখন মহান আল্লাহ তালা সেই সম্পদ ফিরিয়ে নিয়েছেন এতে আমার দুঃখিত হওয়ার কোনো কারণ নাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং সর্বদা মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা এরপর রহিমা মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আপনি আমাকে আমার স্বামীকে এবং আমার পরিবারকে এই পরীক্ষা সহ্য করার শক্তি দিন সম্পদ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছু হারানোর পরেও আয়ুব আলাহিসাল্লামের ইমান এবং মহান আল্লাহ তালার প্রতি আনুগত্য এক বিন্দু পরিমাণ কমে নাই বরং তিনি আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছিলেন এই দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পরেও আয়ুব আলাহিউসাল্লাম আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছেন তখন শয়তান আরও বেশি পরিমাণে ক্ষুব্ধ হলো আয়ুব আলাহিউসাল্লামের ধৈর্য এবং মহান আল্লাহতালার প্রতি তার আনুগত্য দেখে শয়তানের হতাশা আরও বৃদ্ধি পেল শয়তান বুঝতেই পারছিল না একজন মানুষ এত বিপদের মাঝেও কিভাবে মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে পারে শয়তান তার অনুসারীদেরকে জমায়েত হওয়ার নির্দেশ দিল তারা পরিকল্পনা করতে লাগল কিভাবে আয়ুব আলাহিসাল্লামের আরও বেশি পরিমাণে ক্ষতি করা যায় শয়তান বলল সমস্ত সম্পদ হারিয়ে যাওয়ার পরেও আয়ুবের মাঝে কোনো পরিবর্তন আসে নাই এবার আমরা আয়ুবকে এমন কিছু করব যাতে সে একদম ভেঙে পড়ে শয়তানের একজন শিষ্য বলল আয়ুব আলাহিউসাল্লামের বারো জন পুত্র সন্তান আছে এই পুত্রদের আয়ুব আলাহিউসাল্লাম খুবই ভালোবাসেন আমরা যদি আয়ুব আলাহিউসাল্লামের সন্তানদের ক্ষতি করতে পারি তবে অবশ্যই আয়ুব আলাহিউসাল্লামের ইমান দুর্বল হয়ে যাবে এই নিকৃষ্ট পরিকল্পনার মাধ্যমে শয়তান আয়ুব সাল্লামের একজন আত্মীয়ের রূপ ধারণ করে রহিমার কাছে উপস্থিত হল এরপর শয়তান প্রচণ্ড বিনয়ী কণ্ঠে বলল হে রহিমা বোন আমার আমি জানি তোমরা খুব কঠিন সময় অতিবাহিত করছো এই বিপদের দিনে আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই আমি তোমার ছেলেদের আমার বাড়িতে খাবারের জন্য নিমন্ত্রণ করতে এসেছি তোমার সন্তানদের পেট ভরে আহার করিয়ে আমি আমার ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে চাই রহিমা ছিলেন খুবই নরম মনের পবিত্র একজন মহিলা শয়তানের এই মিষ্টি কথায় রহিমার মনে কোনো খারাপ সন্দেহের উদ্রেক হয় নাই তার ছেলেরা এতদিন পর পেট ভরে খাবার খেতে পারবে এই আনন্দে তিনি ছেলেদের নিমন্ত্রণ রক্ষা করার অনুমতি দিলেন আয়ুব আলাহিউসালামের ছেলেরা আনন্দের সাথে সেই আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হল কিন্তু তারা মোটেও জানত না তাদের জন্য কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আত্মীয়ের বাড়িতে বারো জন ছেলে একসঙ্গে জমায়েত হয়ে সুস্বাদু খাবার উপভোগ করছিল এই আনন্দময় মুহূর্তে শয়তান তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছিল শয়তানের আদেশে ইফরিদ জিন এক ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করেছিল এই ঝড়ের প্রভাবে বাড়িটি ভয়ঙ্করভাবে কেঁপে উঠল আয়ুব সালামের ছেলেরা ভয়ে চিৎকার করতে শুরু করল তারা দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু বের হওয়ার আগেই বাড়ির ছাদ এবং দেয়াল সম্পূর্ণভাবে ধসে পড়েছিল আয়ুব আলাহিউসাল্লামের বারো পুত্রের উপর সমস্ত চিৎকার থেমে গেল সেখানে নেমে এলো শুধুই মৃত্যুর নির্মম নিস্তব্ধতা একজন আত্মীয় আয়ুব আলাহিউসাল্লামের কাছে এই মর্মান্তিক খবর নিয়ে এলেন সেই আত্মীয় ব্যথিত কণ্ঠে বললেন হে আয়ুব আমি তোমার জন্য খুবই কষ্টদায়ক একটি সংবাদ নিয়ে এসেছি তোমার বারোজন পুত্রই ইন্তেকাল করেছে তারা যে বাড়িতে অবস্থান করছিলেন সেটা সম্পূর্ণরূপে ধসে পড়েছে আয়ুব আলাহিউসাল্লাম শান্ত এবং ধৈর্যশীল কণ্ঠে বললেন নিশ্চয়ই আমরা সবাই মহান আল্লাহতালার গোলাম এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব আমার সন্তানরা ছিল মহান আল্লাহতালার পক্ষ থেকে আমানত সেই আমানত তিনি ফিরিয়ে নিয়েছেন আমি মহান আল্লাহতালার এই সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছি নিশ্চয়ই আমার রব পরম দয়ালু এবং সর্বশ্রেষ্ঠ বিচারক অভিশপ্ত শয়তান আশা করেছিল এই সংবাদে আয়ুব আলাহিউসাল্লাম ভেঙে পড়বেন শয়তান আয়ুব আলাহিউসাল্লামের মুখে দুঃখ হতাশা এবং রাগের চিহ্ন দেখতে পাবে কিন্তু শয়তান অবাক হয়ে দেখল পুত্রদের মৃত্যুর পরেও আয়ুব আলাহিউসাল্লাম আরও বেশি পরিমাণে মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করছেন শয়তান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে প্রচণ্ড হতাশায় ক্রোধে চিৎকার করে বলল এত কিছুর পরেও তুমি কিভাবে তোমার রবের সুক্রিয়া আদায় করছো শয়তান তার অনুসারীদের কাছে ফিরে গেল সে ধীরে ধীরে হতাশার চোরাবালিতে ডুবে যাচ্ছিল কিন্তু শয়তান হাল ছাড়ল না শয়তান তার অনুসারীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল আয়ুব কেন ভেঙে পড়ছে না বারো জন সন্তানের মৃত্যুর পরেও একজন মানুষ কিভাবে শান্ত থাকতে পারে শয়তানের অনুসারীরা এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছিল শয়তান তার অনুসারীদের উদ্দেশ্য করে বলল আমরা এত সহজেই হাল ছাড়ব না আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত আয়ুব মহান আল্লাহতালার পথ থেকে বিচ্যুত হয় আয়ুব আলাহিউসাল্লাম তার ছেলেদের মৃত্যুতে গভীর শোকাহত হলেও মহান আল্লাহতালার দরবারে দোয়া করেছিলেন তিনি রহিমাকে উদ্দেশ্য করে বললেন হে রহিমা মনে রেখো আমরা দুর্বল সৃষ্টি এই দুনিয়াতে যা কিছুই ঘটে তা সবই মহান আল্লাহতালার পরিকল্পনা আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহ তালার আনুগত্য করতে হবে রহিমা পুত্র হারানোর শোক বুকে নিয়ে আয়ুব আলাহিসাল্লামের কথায় সম্মতি জ্ঞাপন করেছিলেন রহিমা জানতেন তার স্বামী আয়ুব আলাহিউসাল্লাম একজন মহান ব্যক্তি তার ইমান এবং ধৈর্য সমগ্র মানবজাতির জন্য এক অনুপম আদর্শ হয়ে থাকবে কিন্তু রহিমা এটা জানতেন না আয়ুব আলাহিউসাল্লামের জন্য আরও ভয়াবহ পরীক্ষা এগিয়ে আসছে অন্যদিকে শয়তান আয়ুব আলহিউসাল্লামকে পথভ্রষ্ট করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশ্য শয়তান শেষ পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে যারা মহান আল্লাহতালার সত্যিকারের বান্দা তারা কখনোই শয়তানের কাছে পরাজয় স্বীকার করেন না আয়ুব আলাহিউসাল্লাম সম্পদ এবং সন্তান হারানোর পরেও যখন ইমানের উপর অটল ছিলেন তখন অভিশপ্ত শয়তান একটি ভয়াবহ পরিকল্পনা করেছিল বারবার ব্যর্থ হওয়ার ক্রোধে শয়তান একটি বিধ্বংসী এবং নিষ্ঠুর পরিকল্পনা করেছিল শয়তান আয়ুব আলাহিউসাল্লামকে একটি যন্ত্রণাদায়ক অসুস্থতার মধ্যে পতিত করার সিদ্ধান্ত নিয়েছিল শয়তান তার অনুসারীদেরকে ডেকে কঠোর নির্দেশ দিল তোমরা কালো জাদুর মাধ্যমে আয়ুব আলাহিউসাল্লামের শরীরে এমন এক যন্ত্রণাদায়ক রোগের সৃষ্টি করবে যে রোগের কারণে আয়ুব আলাহিউসাল্লাম অসহ্য যন্ত্রণার মধ্যে পতিত হবে শয়তানের এই নির্দেশ পাওয়ার পর অনুচর জিনেরা আয়ুব আলাহিউসাল্লামের শরীরে এক ভয়ঙ্কর এবং অদ্ভুত রোগের সৃষ্টি করেছিল এই রোগ আয়ুব আলাহিউসাল্লামের শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে আয়ুব আলাহিউসাল্লামের সমস্ত শরীর দুর্বল করে ফেলেছিল আয়ুব আলাহিউসাল্লামের সমস্ত শরীরে ছোট বড় ব্যথাযুক্ত ফোরার সৃষ্টি হয়েছিল সেই ফোরা থেকে ক্রমাগত পুজ বের হচ্ছিল এবং সেই পুজ এতটাই ভয়ানক দুর্গন্ধযুক্ত ছিল যে কেউ তার ধারে কাছেও আসতে পারত না এছাড়াও আয়ুব আলাহিউসালামের শরীরে তীব্র জ্বর অবিরাম কাশি এবং অসহ্য ব্যথা শুরু হয়েছিল যতই দিন অতিবাহিত হচ্ছিল আয়ুব আলাহিউসালামের শারীরিক অবস্থা ততটাই অবনতি হচ্ছিল তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং আয়ুব আলাহিউসালামের শরীর এতটাই শীর্ণ হয়ে গিয়েছিল যে তার শরীরের হার স্পষ্ট দেখা যেত কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়েও আয়ুব আলাহিউসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত মানুষের আচরণ যারা এক সময় আয়ুব আলাহিউসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু ছিল যারা আত্মীয় স্বজন হিসেবে পরিচিত ছিল তারা সবাই দূরে সরে গেল তারা এটা ভেবে ভয় পেত যে এই রোগ হয়তো সংক্রামক হতে পারে এমনকি যারা আগে আয়ুব আলাহিসাল্লামের সাহায্য নিয়েছিল সারাদিন আয়ুব আলাহিউসাল্লামের প্রশংসা করত তারাও মুখ ফিরিয়ে নিয়েছিল এমন কঠিন সময়ে মাত্র তিনজন ব্যক্তি আয়ুব আলাহিউসাল্লামের পাশে অটলভাবে অবস্থান করেছিলেন তারা হচ্ছেন আয়ুব আলাহিউসাল্লামের দুইজন বিশ্বস্ত বন্ধু এবং তার স্ত্রী রহিমা রহিমা এই কষ্টের মধ্যেও আয়ুব আলাহিউসাল্লামের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন রহিমা দিনরাত অক্লান্তভাবে গভীর মমতা এবং অসীম ধৈর্য নিয়ে আয়ুব আলাহিউসাল্লামের যত্ন নিতেন আয়ুব আলাহিউসাল্লামের কষ্ট দেখে তিনি এতটাই কষ্ট পেতেন যে মাঝে মাঝে রহিমা কেঁদে ফেলতেন কিন্তু এত কিছুর পরেও রহিমা এবং আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করতেন কখনোই মহান আল্লাহতালার উপর থেকে ভরসা হারান নাই একদিন সকালবেলা রহিমা আয়ুব আলাহিউসাল্লামের পাশে বসেছিলেন আয়ুব আলাহিউসাল্লাম একটি পুরাতন মাদুরে শুয়েছিলেন রহিমা অবাক হয়ে দেখলেন আয়ুব আলাহিউসাল্লামের রোগাক্রান্ত চেহারা ফ্যাকাশে গায়ের রং এবং ক্লান্ত চোখ কিন্তু আশ্চর্যের বিষয় সেই ক্লান্ত চোখে ইমানের আলো জলজল করছে রহিমা আয়ুব আলাহিউসাল্লামের হাত ধরে ফেললেন তারপর মোলায়েম কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন যত কিছুই হোক না কেন আমি আপনার পাশেই থাকব আমি জানি মহান আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছেন কিন্তু মাঝে মাঝে আমাদের অতীতের দিনগুলির কথা মনে হলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ি রহিমার এই আনুগত্য দেখে শয়তান একটি নতুন পরিকল্পনা করে ফেলল শয়তান এবার রহিমার মনে ওয়াস ওয়াসা দিতে শুরু করেছিল শয়তান রহিমাকে বলল হে রহিমা একটিবার নিজের কথা ভাবো তোমার কাছে এখন আর কি অবশিষ্ট রয়েছে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে তোমার বারোজন সন্তান ইন্তেকাল করেছে তোমার স্বামী অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছেন শয়তান আরও বলল তোমাদের রব কি ন্যায় বিচারক নন তোমার রব তোমাদের আনুগত্যের এই পুরস্কার দিচ্ছেন এই মুসিবত কি তোমাদের প্রাপ্য ছিল শয়তানের এই ওয়াসওয়াসার কারণে রহিমার মনে সন্দেহ ঢুকে পড়েছিল সেই রাতে তিনি আয়ুব আলাহিউসালামের কাছে গিয়ে বললেন আপনি আর কতদিন কষ্ট করবেন আমাদের সেই সমৃদ্ধ দিনগুলি কোথায় সেই সুখময় অতীতের দিনগুলি কোথায় গেল আপনি কি মহান আল্লাহতালার কাছে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবেন না আয়ুব সাল্লাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন হে রহিমা আমি বুঝতে পারছি আমাদের অতীতের সুখময় দিনগুলির জন্য তোমার মন কাঁদছে এবং আমার অসুস্থতার জন্য তুমি মহান আল্লাহতালার কাছে ফরিয়াদ করছো কিন্তু তুমি এটা বলো এই পরীক্ষার আগে মহান আল্লাহতালা আমাদের কত বছর যাবৎ নিয়ামত দান করেছিলেন রহিমা কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলেন আঠারো বছর যাবৎ মহান আল্লাহ তালা আমাদের অফুরন্ত নিয়ামত দান করেছিলেন তখন নবী আয়ুব আলাহিউসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন মহান আল্লাহ তালা আমাদের আঠারো বছর যাবৎ সুখ এবং নিয়ামত দান করেছেন তাহলে কি আমরা অন্তত আঠারো বছর এই পরীক্ষা সহ্য করতে পারব না মহান আল্লাহ তালা আমাদের যে পরিমাণ নেয়ামত দিয়েছেন সেই পরিমাণ ধৈর্য দেখানোর পূর্বেই মহান আল্লাহ তালার কাছে এই পরীক্ষা শেষ করার জন্য আবেদন করতে আমি লজ্জিত বোধ করছি আয়ুব আলাহি সালামের এই কথায় রহিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল তিনি উপলব্ধি করতে পারলেন যে আয়ুব আলাহি সালামের ইমান কতটা অটল এবং অবিচল রহিমার মন থেকে শয়তানের ওয়াসওয়াসা মুছে গিয়েছিল তিনি বরং এমন একজন মানুষের স্ত্রী হতে পেরে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে লাগলেন এই দিকে আয়ুব আলাহিউসাল্লামের দুইজন বিশ্বস্ত বন্ধু আয়ুব আলাহিউসাল্লামের এই কঠিন পরীক্ষা নিয়ে আলোচনা করছিলেন একজন বন্ধু চিন্তিত কণ্ঠে বললেন আয়ুব আলাহিউসাল্লাম কি নিজের অজান্তেই এমন কোনো অপরাধ করেছেন যার কারণে তাকে এত বড় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে তার বারোজন পুত্র ইন্তেকাল করেছে তিনি নিজেও এখন ভয়ানক অসুস্থ অপর বন্ধু উত্তর দিলেন এই বিষয়ে একমাত্র মহান আল্লাহ তালাই অবগত রয়েছেন তবে আমাদের উচিত আয়ুব আলাহিসাল্লামের মতো ধৈর্যশীল হওয়া এমন ভয়াবহ বিপদেও সে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছে আয়ুব আলাহিউসাল্লামের জায়গায় অন্য কেউ হলে মানসিকভাবে অবশ্যই ভেঙে পড়ত এরপর দুইজন বন্ধু একসাথে মহান আল্লাহতালার দরবারে হাত তুলে ফরিয়াদ করে বললেন হে আমাদের রব আপনি আয়ুব এবং তার পরিবারকে শক্তি দান করুন যদি আপনার ইচ্ছা হয় তবে তাদের এই কষ্ট দূর করে দিন আয়ুব আসাল্লামের এই কঠিন পরীক্ষা আঠারো বছর যাবৎ চলেছিল দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছিল রোগের যন্ত্রণা দিনকে দিন বেড়েই চলছিল তিনি বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হয়েছিলেন নানান ধরনের চিকিৎসা এবং দাওয়াই ব্যবহার করেছিলেন কিন্তু কোনো কিছুই তার রোগের উপশম করতে পারছিল না আশেপাশের মানুষজন আয়ুব আলাহিউসালামকে এড়িয়ে চলতে শুরু করেছিল তারা মনে করত এটা কোনো অভিশপ্ত বা ছোঁয়াচে রোগ কিন্তু সমস্ত কষ্ট ব্যথা যন্ত্রণা এবং মানুষের দূরে সরে যাওয়ার পরেও নবী আয়ুব আলাহিউসাল্লাম কখনোই মহান আল্লাহ তাল্লার শুক্রিয়া আদায় করা থেকে বিরত থাকেন নাই গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন তিনি একাকী অবস্থায় মহান আল্লাহ তালার জিকিরে মগ্ন হতেন মহান আল্লাহ তালার প্রশংসা করতেন তার কাছে ক্ষমা প্রার্থনা করতেন কখনোই তার মুখ থেকে কোনো অভিযোগ বা হতাশার কথা বের হয় নাই এমনকি যখন ব্যথা অসহ্য হয়ে উঠত তখনও তিনি ধৈর্য ধারণ করতেন আয়ুব আলাহিসাল্লামের এই কঠিন পরীক্ষা শুধুমাত্র তার একার জন্যই ছিল না বরং এটা আয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী রহিমার জন্যও পরীক্ষা ছিল রহিমা প্রতিদিন তার স্বামীকে ক্রমশ দুর্বল হয়ে পড়তে দেখছিলেন একসময়ের সুঠাম এবং সবল শরীর এখন শুধুই চামড়া এবং হাড্ডিসার একটি মানুষে পরিণত হয়েছিল তবু আয়ুব আলাহিউসাল্লাম কখনোই ধৈর্য হারাতেন না অসহ্য যন্ত্রণার মধ্যেও আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহ তালার জিকির করতেন অন্যদিকে রহিমাকেও প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল আশেপাশের মানুষেরা রোগের ভয়ে রহিমা এবং আয়ুব আলাহিউসালামকে এড়িয়ে চলত জীবিকা নির্বাহের জন্য রহিমা অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হয়েছিলেন কিন্তু রহিমাকে আয়ুব আলাহিউসালামের স্ত্রী হওয়ার বিষয়টি গোপন রাখতে হতো কারণ সাধারণ মানুষ আয়ুব আলাহিউসালামের রোগকে ভয় পেত এবং এড়িয়ে চলত রহিমা জীবিকা নির্বাহের জন্য একজন ধনী ব্যবসায়ীর বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে চাকুরি নিয়েছিলেন রহিমা অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কাজ করতেন কাপড় ধোয়া রান্না করা ঘর পরিষ্কার করা সহ সব ধরনের কাজই করতেন এই কঠোর পরিশ্রমের বিনিময়ে তিনি যে সামান্য পরিমাণ অর্থ পেতেন সেটা দিয়ে খাবার কিনতেন রহিমা সব সময় মুখ ঢেকে রাখতেন যাতে কেউ তাকে চিনতে না পারে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল একদিন অন্য একজন কর্মচারী রহিমার প্রতি সন্দেহ প্রকাশ করল সে মালিকের কাছে গিয়ে ফিসফিস করে বলল এই মহিলা কেন সব সময় তার মুখ ঢেকে রাখে আমরা তো এখানে সবাই মহিলা বাড়ির মালিক ছিলেন একজন রুক্ষ মেজাজি বৃদ্ধ তিনি রহিমার কাছে এসে কঠোর স্বরে আদেশ দিলেন তোমার ঘুমটা খোলো রহিমা বিস্মিত হয়ে বললেন আমি ঘুমটা পরেই স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু অন্য একজন বলল এটা তো আয়ুবের স্ত্রী রহিমা আয়ুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত রহিমা এখানে থাকলে ওই রোগ আমাদেরও হতে পারে এটা শুনে বাড়ির মালিক রাগান্বিত হয়ে চিৎকার করে বললেন এটা কি সত্যি তুমি আয়ুবের স্ত্রী আয়ুব আলাহিউসালামের বিষয়টাকে রহিমা আর গোপন রাখতে সক্ষম হলেন না রহিমা মাথা নিচু করে ধীরে ধীরে বললেন দয়া করুন বোঝার চেষ্টা করুন আপনারা এই রোগে আক্রান্ত হবেন না আমি শুধুমাত্র আমাদের দুইজনের খাবার জোগাড় করার জন্য কাজ করে থাকি বাড়ির মালিক রাগে কাঁপতে লাগলেন তিনি চিৎকার করে বললেন তুমি এখনই বিদায় হও আর কখনোই এই বাড়ির আশেপাশে আসবে না রহিমা বাড়ির মালিকের পা ধরে কান্নাকাটি করে দয়া ভিক্ষা চাইলেন কিন্তু বাড়ির মালিক কোনো কিছু শুনতে রাজি হলেন না হতাশ হয়ে চোখের পানি মুছে রহিমা সেখান থেকে চলে আসলেন এর পরের দিনগুলি রহিমার জন্য আরও কঠিন হয়ে উঠেছিল যখনই রহিমা কাজের সন্ধানে বের হতেন লোকজন তাকে শুধুমাত্র এই কারণে ফিরিয়ে দিত যে তিনি নবী আয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী আয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী রহিমা কাজের সন্ধানে বের হয়েছে এই কথা শহরের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে সমস্ত দরজাই রহিমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একদিন এমন হলো যে খাবার কেনার জন্য রহিমার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না রহিমা তাদের ছোট্ট কুড়ে ঘরের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবে গেলেন কিভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেই চিন্তায় তিনি অস্থির হয়ে উঠেছিলেন রহিমার সামনেই আয়ুব আলাহিউসাল্লাম শুয়েছিলেন রহিমা অবাক হয়ে দেখলেন এই অসহ্য যন্ত্রণার মধ্যেও আয়ুব আলাহিউসাল্লাম অনবরত মহান আল্লাহতালার জিকির করছেন এই দৃশ্য দেখে রহিমার হৃদয় বেদনায় পরিপূর্ণ হয়ে গেল তিনি ভাবলেন কিভাবে অন্তত কিছুক্ষণের জন্য হলেও আয়ুব আলাহিউসাল্লামের মুখে হাসি ফুটানো যায় অবশেষে রহিমা একটি হৃদয় বিদারক সিদ্ধান্ত নিয়ে ফেললেন রহিমার চুল ছিল অনেক লম্বা এবং সুন্দর তৎকালীন সময়ে এমন সুন্দর এবং দীর্ঘ চুলের অনেক মূল্য ছিল রহিমা নিজের সেই চুল কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহান আল্লাহ তালার অসীম রহমতে রহিমা তার চুল ভালো দামেই বিক্রি করতে সক্ষম হয়েছিলেন এই টাকা দিয়ে আয়ুব আলাহিউসালামের সবচেয়ে প্রিয় খাবারগুলি কিনে ফেললেন রহিমার মনে একটাই ইচ্ছা ছিল অন্তত কিছুক্ষণের জন্য হলেও আয়ুব সালামকে খুশি অবস্থায় দেখা খাবারের মন মাতানো গন্ধ ছড়াতে ছড়াতে রহিমা বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফেরার সময় তিনি ভাবছিলেন এই খাবারগুলি দেখে আয়ুব আলাহিউসাল্লাম কতটা খুশি হবেন আয়ুব আলাহিউসাল্লামের হাসি মাখা মুখটা তিনি কল্পনায় দেখতে পেলেন নিজের অজান্তেই আনন্দে রহিমা খিলখিল করে হেসে উঠলেন রহিমা বাড়িতে ফিরে সযত্নে আয়ুব আলাহিউসাল্লামের সামনে খাবারগুলি সাজিয়ে দিলেন মিষ্টি হাসি দিয়ে বললেন আজ আমি আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি এই খাবারগুলি খেতে আপনি খুবই পছন্দ করতেন অনেকদিন আমি আপনাকে তৃপ্তি সহকারে খেতে দেখি না আয়ুব আলাহিউসাল্লাম এত পরিমাণ খাবার দেখে অবাক বিস্ময়ে বললেন এত দামি খাবার তুমি কোথায় পেলে আমাদের তো এমন খাবার কেনার সামর্থ্য নাই আয়ুব আলাহিউসাল্লামের এই প্রশ্নে রহিমা নীরব ছিলেন তিনি নরম কণ্ঠে বললেন আপনি খাবার খেয়ে নিন আমি আপনাকে খুশি দেখতে চাই কিন্তু আয়ুব আলাহিউসাল্লাম খাবার খেতে রাজি হলেন না তিনি আবারও বললেন এই খাবারের ব্যবস্থা কিভাবে হয়েছে সেটা না জানা পর্যন্ত আমি খেতে পারবো না রহিমা চুপ করে রইলেন তিনি জানতেন সত্যি কথা বললে আয়ুব আলাহিউসাল্লাম খুবই কষ্ট পাবেন এবার আয়ুব আলাহিউসাল্লাম গম্ভীর কণ্ঠে বললেন হে রহিমা তুমি যদি সত্য না বলো তবে আমি আমার রবের নামে কসম করে বলছি আমার রব যদি আমাকে সুস্থ করে দেন তবে আমি তোমাকে একশোটি ব্যত্রাঘাত করব রহিমা এই কঠিন কসমের কথা শুনে কেঁদে উঠলেন তারপর তিনি নিজের হিজাব সরিয়ে ফেললেন রহিমার কাটা চুল দেখে আয়ুব আলাহিউসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন আয়ুব আলাহিউসাল্লামের মনে হচ্ছিল তার এই অসুস্থতা তাকে এতটা কষ্ট দিতে পারে নাই যে কষ্ট তিনি আজ পেলেন আয়ুব আলাহিউসাল্লাম রহিমার হাত ধরে ফেললেন তারপর কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বললেন তুমি আমার জন্য নিজের সুন্দর চুলগুলি পর্যন্ত বিসর্জন দিয়ে দিলে তোমার এই ভালোবাসার বিনিময় আমি কিভাবে দেব রহিমা কান্নাজড়িত কণ্ঠে বললেন আমি শুধুমাত্র আপনাকে খুশি দেখতে চেয়েছিলাম আমি অনেক দিন যাবৎ আপনাকে তৃপ্তি সহকারে খেতে দেখি না আপনার তৃপ্তির খাওয়া দেখে আমি নিজে তৃপ্তি পেতে চেয়েছিলাম আমি শুধুমাত্র আপনার পাশে থাকতে চাই এর চাইতে বেশি কিছু আমার প্রয়োজন নাই দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন তাদের এই কান্না রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল চোখের জলে ভেজা সেই মুহূর্তের পর তারা কৃতজ্ঞ চিত্তে একসাথে খাবার খেলেন প্রতিটি লোকমায় মিশেছিল অতীতের মধুর স্মৃতি এবং তিক্ত বর্তমানের যন্ত্রণা রহিমা দিনের পর দিন রাতের পর রাত আয়ুব আলাহিসাল্লামের পাশে অটল ছিলেন রহিমা অকৃত্রিম মমতা দিয়ে প্রতিদিন আয়ুব আলাহিউসাল্লামের ক্ষতস্থান পরিষ্কার করে দিতেন সান্ত্বনামূলক গল্প বলতেন অক্লান্তভাবে সেবা করতেন রোগ সংক্রমণের ভয় রহিমাকে এই দায়িত্ব থেকে বিরত রাখতে পারে নাই রহিমার কাছে আয়ুব আলহিউসাল্লামের সান্নিধ্যই ছিল সবচেয়ে বড় নিয়ামত গভীর রাতে রহিমা মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বলতেন হে আমার রব আপনার সকল সিদ্ধান্ত আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি আপনি আমাকে শক্তি দান করুন যাতে আমি আজীবন আমার স্বামীর পাশেই থাকতে পারি হে আমার রব আমাকে ধৈর্যহারা হতে দেবেন না হে আমার রব আমাকে আরও বেশি পরিমাণে ধৈর্য দান করুন অন্যদিকে অভিশপ্ত ইবলিশ বিরামহীনভাবে রহিমার মনে সংশয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল যখনই শয়তান রহিমার মনে ওয়াস ওয়াসা দিত তখন আয়ুব আলাহিউসাল্লাম রহিমাকে শয়তানের এই ওয়াস ওয়াসা থেকে রক্ষা করতেন একদিন শয়তান একজন চিকিৎসকের রূপ ধরে রহিমার সামনে উপস্থিত হয়ে বলল আমি শুনেছি তোমার স্বামী খুবই অসুস্থ তুমি যদি তোমার স্বামীকে সুস্থ করতে চাও তবে আমি তোমাকে এর উপায় বলে দিতে পারি রহিমা আনন্দের সঙ্গে বললেন হে মহান চিকিৎসক আমাকে উপায় বলুন আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই শয়তান বলল তুমি যদি তোমার স্বামী আয়ুবকে শুকরের রক্ত পান করাতে পারো তবে সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে যাবেন রহিমা অবাক হয়ে বললেন কিন্তু হে মহান চিকিৎসক শুকরের রক্ত এবং গোস্ত খাওয়া হারাম তখন শয়তান বলল মহান আল্লাহ তালা চিকিৎসার জন্য অনেক হারাম বস্তুকেও হালাল করেছেন তুমি নিশ্চিন্তে এই ঔষধ ব্যবহার করতে পারবে রহিমা যখন আয়ুব আলাহিউসাল্লামকে এই কথা বললেন তখন আয়ুব আলাহিউসাল্লাম বললেন হে রহিমা সাবধান হও নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আরেক দিনের কথা শয়তান এক বুজুর্গ ব্যক্তির ছদ্মবেশে রহিমার সামনে উপস্থিত হল রহিমা শয়তানকে বুজুর্গ ব্যক্তি ভেবে সালাম দিলেন শয়তান বলল হে রহিমা তোমার সকল দুঃখ কষ্টের কথা আমি জানি তোমার এই সমস্ত দুঃখ কষ্ট দূর করার একটি উপায় আমি জানি রহিমা আশাবাদী হয়ে সেই উপায় জানতে চাইলেন তখন শয়তান বলল হে রহিমা তুমি যদি মাত্র একবার জেনায় লিপ্ত হও তবেই তোমার স্বামী সুস্থ হয়ে যাবে রহিমা বললেন আমি আমার পবিত্রতা নষ্ট হওয়ার চাইতে মৃত্যুকেই অধিকতর বেশি পছন্দ করি যেদিন মহান আল্লাহতালা চাইবেন সেদিন আমার স্বামী সুস্থ হবেন নিজের পবিত্রতা নষ্ট করে আমার স্বামীকে সুস্থ করার কোনো ইচ্ছাই আমার নাই অবশেষে আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহতালার দরবারে শয়তানের এই অত্যাচারের বিরুদ্ধে ফরিয়াদ করে বললেন নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণা দিয়ে ক্ষতিগ্রস্ত করছে সুরা আল সাদ আয়াত একচল্লিশ এরই মধ্যে ১৮ বছর অতিক্রান্ত হয়েছিল আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমি সত্যিই কঠিন কষ্টে আছি আর আপনি তো সবচেয়ে বেশি দয়ালু সুরাম্বিয়া আয়াত আঠারো আঠারো বছর যাবৎ অবিরাম কষ্ট সহ্য করার পর মহান আল্লাহ তালা আয়ুব আলাহি সালামের দোয়া কবুল করেছিলেন মহান আল্লাহ তালা আয়ুব আলাহি সালামকে বললেন তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো এখানে রয়েছে শীতল পানি গোসল ও পান করার জন্য সুরা আল সাদ আয়াত বিয়াল্লিশ নবী আয়ুব সালাম তৎক্ষণাৎ মহান আল্লাহ তালার আদেশ পালন করেছিলেন আয়ুব আলাহিউসাল্লামের শরীর তখনও দুর্বল ছিল কিন্তু তিনি তার সমস্ত শক্তি একত্রিত করে মাটিতে আঘাত করেছিলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি স্বচ্ছ ঝর্ণার সৃষ্টি হল সেই পানির ধারা প্রবল বেগে বেরিয়ে এসেছিল সূর্যের আলোতে সেই পানি মুক্তার মতো ঝিকমিক করছিল পানির ধারা এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথরগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল এই অলৌকিক ঝর্ণা দেখে আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এই সময়টাতে রহিমা বাড়িতে ছিলেন না তিনি জীবিকার সন্ধানে পাশের গ্রামে গিয়েছিলেন যখন আয়ুব আলাহিউসাল্লাম সেই অলৌকিক ঝর্ণার পানি স্পর্শ করেছিলেন তখন আয়ুব আলাহিউসাল্লামের শরীরে এক অপূর্ব শীতলতা এবং গভীর শান্তি ছড়িয়ে পড়েছিল এবার আয়ুব আলাহিউসাল্লাম সেই পানি শরীরে ছিটাতে লাগলেন অদ্ভুতভাবে তার সমস্ত ক্ষতস্থান দ্রুত সেরে যেতে লাগলো শরীরে যত ফোড়া ও ঘা ছিল সব বিলীন হয়ে ত্বক আবারও মসৃণ এবং সুন্দর হয়ে উঠল এরপর আয়ুব আলাহিউসাল্লাম সেই পানিতে গোসল করে ফেললেন গোসলের পর আয়ুব আলাহিউসাল্লামের ত্বক আগের চেয়েও অধিকতর উজ্জ্বল হয়ে উঠল আয়ুব আলাহিউসাল্লামের চেহারা এমন অপূর্ব সৌন্দর্যে ভরে গিয়েছিল যে সেখান থেকে মহান আল্লাহ তালার মহিমা ও কুদরত প্রকাশ পাচ্ছিল গোসল শেষ করে আয়ুব আলাহিউসাল্লাম সেই শীতল এবং মিষ্টি পানি পান করে ফেললেন এই পানি শুধুমাত্র তাকে সুস্থই করে নাই বরং আয়ুব আলাহিউসালামকে দিয়েছিল অকল্পনীয় শক্তি এবং প্রাণ চাঞ্চল্য তার দুর্বল এবং রুগ্ন শরীর মুহূর্তের মধ্যেই শক্তিশালী এবং প্রাণবন্ত হয়ে উঠল যেন তিনি কখনোই অসুস্থ ছিলেন না এরপর আয়ুব আলাহিউসাল্লাম মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন হে মহান আল্লাহ তালা হে আমার পরম দয়ালু রব আপনার অফুরন্ত অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ সন্ধ্যার সূর্য তখন আকাশকে লাল কমলা রঙে রাঙিয়ে দিচ্ছিল গ্রামের এক প্রান্তে ছোট্ট কুড়ে ঘরের উদ্দেশ্যে রহিমা ধীরে ধীরে ফিরে আসছিলেন সারাদিন জীবিকার সন্ধানে ঘুরে রহিমার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল হাতে সামান্য কিছু খাবার নিয়ে দরজা খুলেই রহিমা চমকে গেলেন ঘরের ভেতরে একজন সুদর্শন যুবক হাসি মুখে দাঁড়িয়েছিলেন সেই যুবকের দেহ ছিল সুঠাম বলিষ্ঠ এবং মুখমণ্ডল ছিল অপূর্ব সৌন্দর্যে ভরপুর রহিমা ভয়ে পিছিয়ে গেলেন চিৎকার করে বললেন আপনি কে আমাদের ঘরে কি করছেন সেই সুদর্শন যুবক মুচকি হেসে বললেন হে রহিমা আমি আয়ুব রহিমা হত বিহ্বল হয়ে তাকিয়ে রইলেন তিনি বললেন এটা কিভাবে সম্ভব আয়ুব আলাহিউসাল্লাম খুবই অসুস্থ আমি আমার স্বামীকে চিনি আয়ুব আলাহিউসাল্লাম এবার ধীরে ধীরে রহিমার কাছে এসে বললেন হে আমার প্রাণপ্রিয় রহিমা এটা সত্যিই আমি মহান আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছেন রহিমা আরও পিছিয়ে গেলেন কান্নাজড়িত কণ্ঠে তিনি ফিসফিস করে বললেন এটা কিভাবে সম্ভব কিন্তু যখন আয়ুব আলাহিউয়াসাল্লাম আবারও কথা বললেন রহিমা এবার আয়ুব আলাহিউয়াসাল্লামের কণ্ঠস্বর চিনতে পেরেছিলেন এটাই সেই বলিষ্ঠ কণ্ঠস্বর যে কণ্ঠস্বর তিনি খুবই ভালোবাসতেন রহিমা এবার নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি এক লাফে আয়ুব আলাহিউসালামের কাছে গিয়ে তাকে শক্ত করে জাপটে ধরে চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন আয়ুব ও পরম মমতায় রহিমাকে জড়িয়ে ধরে বললেন আমাদের কষ্টের দিনের সমাপ্তি হয়েছে মহান আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছেন এরপর দুইজন একসাথে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়েছিলেন এবং মহান আল্লাহ তালার অগণিত নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করেছিলেন তাদের এই ছোট্ট কুড়ে ঘরটি এতদিন কষ্ট ও বেদনায় ভরা ছিল এখন সেই কুড়ে ঘর সুখ এবং বরকতে পরিপূর্ণ হয়ে উঠেছে রহিমা বললেন আমরা এখন কি করব আয়ুব আলহিউসাল্লাম মিষ্টি হেসে উত্তর দিলেন আমরা মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে জীবন অতিবাহিত করব আবারও মানুষকে আল্লাহ তালার পথে আহ্বান করব তাহিদের বার্তা পৌঁছে দেব সেই রাতের প্রতিটি মুহূর্ত আয়ুব আলাহিউসাল্লাম এবং রহিমার চোখের জল তাদের অটুট ভালোবাসা এবং ইমানের সাক্ষী হয়েছিল আয়ুব আলাহিউসাল্লাম এবং রহিমা তাদের সমস্ত কষ্টের জন্যও মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেছিলেন কারণ এই পরীক্ষায় তাদের প্রকৃত ধৈর্য এবং মহান আল্লাহ তালার উপর পূর্ণ আস্থার মর্ম শিখিয়েছিল একটি হাদিসে নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন যখন আয়ুব আলাহিউসাল্লাম গোসল করছিলেন তখন হঠাৎ সোনার পঙ্গপাল তার উপর পড়েছিল তিনি তা কাপড়ে জড়ো করছিলেন তখন মহান আল্লাহতালা বললেন হে আয়ুব আমি কি তোমাকে সম্পদ দান করিনি আয়ুব আলাহিউসাল্লাম উত্তরে বললেন হে আমার রব আমি সর্বদা আপনার বরকতের মুখাপেক্ষী আরেকটি বর্ণনায় আছে নবী আয়ুব আলাহিউসাল্লাম সুস্থ হওয়ার পর মহান আল্লাহতালার রহমতের ধারা কখনো বন্ধ হয় নাই একদিন আয়ুব আলাহিউসাল্লাম বাড়ির উঠানে বসেছিলেন এমন সময় আকাশ থেকে দুটি বিশাল মেঘ নেমে এসেছিল একটি এসে থামল ফাঁকা গমের গোলার উপর আরেকটি থামল জবের গোলার উপর আয়ুব আলাহিউসাল্লাম অবাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখছিলেন হঠাৎ করেই প্রথম মেঘ থেকে সোনার বৃষ্টি শুরু হলো এবং মুহূর্তের মধ্যেই গমের গোলা উপচে ভরে গেল দ্বিতীয় মেঘ থেকে রূপার বৃষ্টি হলো এবং তাতে জবের গোলাও পরিপূর্ণ হয়ে গেল রহিমা বিস্ময়ে চিৎকার করে বললেন মহান আল্লাহ তালা আমাদেরকে সম্পদ এমনভাবে ফিরিয়ে দিয়েছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি নবী আয়ুব আলাহিওয়াসাল্লাম শান্ত এবং ধীর কণ্ঠে উত্তর দিলেন হে রহিমা এটা মহান আল্লাহ তালার সেই সমস্ত বান্দাদের প্রতি বিশেষ রহমত যারা ধৈর্য ধারণ করে মনে রেখো এই সম্পদ মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমানত স্বরূপ মহান আল্লাহ তালা আয়ুব আলাহিউসাল্লাম এবং রহিমাকে আবারও সন্তান দান করেছিলেন পূর্বে তাদের বারো জন নেক সন্তান ছিল এবার মহান আল্লাহ তালা তাদের চব্বিশ জন নেক সন্তান দান করেছিলেন যাদের মধ্যে ছিলেন নবী জুলফিকল আলাহিউসাল্লাম রহিমা মহান আল্লাহ তালার এই নিয়ামত দেখে বিস্মিত হয়ে বললেন আমি কখনোই ভাবিনি মহান আল্লাহ তালা আমাদের সুখ এত সুন্দরভাবে ফিরিয়ে দেবেন আমাদের এই সন্তানরা তার অফরন্ত রহমতের জীবন্ত প্রমাণ আয়ুব সাল্লাম উত্তর দিলেন হে রহিমা সর্বদা মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে হবে তিনি কখনোই তার বিশ্বস্ত বান্দাদের হতাশ করেন না এই সুখের মুহূর্তে আয়ুব আলাহিউসাল্লামের একটি কসমের কথা স্মরণ হয়েছিল কঠিন সময়ে তিনি রহিমাকে একশত ব্যত্রাঘাত করার শপথ করেছিলেন যদিও তা ছিল একটি ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আয়ুব আলাহিউসাল্লাম রহিমাকে কষ্ট দিতে চাইছিলেন না তার হৃদয়ে রহিমার জন্য গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল মহান আল্লাহ তালা এই সমস্যার একটি সুন্দর সমাধান দিলেন তিনি আয়ুব আলাহিউসাল্লামকে বললেন তোমার হাতে গমের একটি গুচ্ছ নাও এবং তা দিয়ে আঘাত করো এইভাবে তুমি তোমার কসম পরিপূর্ণ করো সুরা আল সাদ আয়াত চুয়াল্লিশ আয়ুব আলাহিউসাল্লাম গমের একটি গুচ্ছ দিয়ে রহিমাকে খুব হালকাভাবে আঘাত করেছিলেন যাতে রহিমা ব্যথা না পায় এবং তার কসমও পরিপূর্ণ হয় আয়ুব আলাহিউসাল্লাম বললেন হে রহিমা আমি আমার কসম রক্ষা করেছি এবং তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমে নাই আয়ুব আলাহিউসাল্লামের সুস্থ হওয়ার পর মহান আল্লাহ তালার অফুরন্ত বরকত পাওয়ার খবর আশেপাশের সমস্ত গ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল মানুষজন এই অলৌকিক ঘটনা নিজের চোখে দেখতে জমায়েত হয়েছিল এবং সবাই বিস্ময়ে হতবাগ হয়েছিল আয়ুব আলাহিউসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন হে আমার সম্প্রদায় স্মরণ রেখো মহান আল্লাহতালা কখনোই তার বিশ্বস্ত বান্দাদের একা ছেড়ে দেন না কঠিন পরীক্ষাগুলি আসলে মহান আল্লাহ তালার বিশেষ ভালোবাসার প্রকাশ তোমরা ধৈর্য ধারণ করবে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখবে তবেই তোমরা মহান আল্লাহ তালার অসীম রহমত লাভ করতে পারবে বিভিন্ন কিতাবে বলা হয়েছে আয়ুব আলাহিউসাল্লাম সুস্থ হবার পর প্রায় সত্তর বছর জীবিত ছিলেন কিছু কিছু কিতাবে এমনও বলা হয়েছে তিনি একশো বছর পর্যন্ত জীবিত ছিলেন সুস্থ হওয়ার পর আয়ুব আলাহিউসাল্লাম পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন তিনি মানুষকে এক আল্লাহতালার দিকে আহ্বান করতেন এবং নিরলসভাবে গরিব ও দুঃখীদের সাহায্য করতেন কয়েকজন মুসলিম পণ্ডিতের মতে আয়ুব আলাহিউসাল্লাম তিরানব্বই বছর বয়সে ইন্তেকাল করেছিলেন আবার কেউ কেউ দাবি করেন তিনি এর চেয়েও বেশি বছর বেঁচে ছিলেন আয়ুব আলাহিউসাল্লাম যত বছরই বেঁচে থাকুন না কেন তার জীবন আমাদের জন্য মহান আল্লাহতালার সামনে ধৈর্য অটল বিশ্বাস এবং সত্যনিষ্ঠার জীবন্ত উদাহরণ তার জীবন কাহিনী আমাদের জন্য অমূল্য শিক্ষায় ভরপুর সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম